পাঞ্জাবি পরা গায়ে আমি হাট চিনি নিঠল পাই আমার দিকে তাকিয়ে হাসছে দেখি দাঁড়িয়ে আমি নাকি কিছু বুঝি না মুল্লারা কিছু জানে না প্রতিনিয়তই অবহেলা করে মুল্লারা বলে বলে মুল্লারা আছে বলে বেছে আছো চোখ মেলে মুল্লারা না হলে পৃথিবীটাই যাবে জলে মুল্লারা আছে বলে বেছে আছো চোখ মেলে মুল্লারা না হলে পৃথিবীটাই বিফলে পাঞ্জাবি পরা গায়ে আমি হাট চিনি ঠোল পাই আমার দিকে তাকিয়ে হাসছে দেখি দাঁড়িয়ে আমি নাকি কিছু বুঝি না মুল্লারা কিছু জানে না প্রতিনিয়তই অবহেলা করে মুল্লারা বলে বলে মুল্লারা আছে বলে বেঁচে আছো চোখ মেলে মুল্লারা না হলে পৃথিবীটাই যাবে জলে মুল্লারা আছে বলে বেঁচে আছো চোখ মেলে মুল্লারা না হলে পৃথিবীটাই বিফলে বিফলে যে দেখো গভীর রজনীতে মাসজিদে বা ঘরে কত মুল্লার চোখের অশ্রু জড়ছে খোদার তরে চে দেখো গভীর রজনীতে মাসজিদে বা ঘরে কত মুল্লার চোখের অশ্রু জড়ছে খোদার তরে এই অশ্রুর বিনিময়ে জেগে আছো নির্ভয়ে না হলে কবেই খোদার গজব নামিত ধরুন তোলে মুল্লারা আছে বলে বেছে আছো চোখ মেলে মুল্লারা না হলে পৃথিবীটাই যাবে জলে মুল্লারা আছে বলে বেছে আছো চোখ মেলে মোল্লারা না হলে পৃথিবীটাই বিফলে ফলে জেনে রাখো মুল্লারা আসেনি উড়ে বসেনি জুড়ে ভবে পরকালে ওই আল্লাহ পেতে মাদ্রাসা পড়ে সবে জেনে রাখো মুল্লারা আসেনি উড়ে বসেনি জুড়ে ভবে পরকালে ওই আল্লাহ পেতে পাঞ্জাবি পরে সবে অতি সাধারণ তাদের জীবন পরকালে ভাই তারাই যাবে জান্নাতে দলে দলে দলে মুল্লারা আছে বলে বেছে আছো চোখ মেলে মুল্লারা না হলে পৃথিবীটাই যাবে জলে মুল্লারা আছে বলে বেঁচে আছো চোখ মেলে মুল্লারা না হলে পৃথিবীটাই বিফলে পাঞ্জাবি পরা গায় আমি হাঁটছি নিঠল পাই আমার দিকে তাকিয়ে হাসছে দেখি দাঁড়িয়ে আমি নাকি কিছু বুঝি না মুল্লারা কিছু জানে না প্রতিনিয়তই অবহেলা করে মুল্লারা বলে বলে মুল্লারা আছে বলে বেঁচে আছো চোখ মেলে মুল্লারা না হলে পৃথিবীটাই যাবে জলে মুল্লারা আছে বলে বেঁচে আছো চোখ মেলে মুল্লারা না হলে পৃথিবীটাই বিফলে মুল্লারা আছে বলে বেঁচে আছো চোখ মেলে মুল্লারা না হলে পৃথিবীটাই যাবে জলে মুল্লারা আছে বলে বেছে আছো চোখ মেলে মুল্লারা না হলে পৃথিবীটাই বিফলে মুল্লারা আছে বলে বেছে আছো চোখ মেলে মুল্লারা না হলে পৃথিবীটাই বিফলে